কোন লোক যদি টিভি দেখে এমন সময় সালাম দেওয়া যায় কিনা টিভিতে কি দেখে এটা হচ্ছে প্রশ্ন টিভি হচ্ছে অস্ত্রের মতো অস্ত্র দিয়ে কি কাটছেন আপনি চাকুর মতো কেউ যদি কারো কাছে যদি চাকু থাকে হ্যাঁ তাহলে ওর সাথে কথা বলা যাবে কিনা সালাম দেওয়া যাবে কিনা এর উত্তর কি দেওয়া যাবে বলেন ও চাকু কি কাজের জন্য রেখেছে ও যদি ফল কাটার জন্য রাখে তাহলে তো ঠিকই করছে যায় তরি তরকারি কাটার জন্য কিন্তু চাকু যদি রাখেছে গন্ডা মানুষ মারার জন্য যে কোনো সময় কাছে পেলে চাকু ঢুকিয়ে দিতে পারে চাকু ঢুকিয়ে দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেল তাহলে তো ওর কাছে যাওয়া যাবে না ওকে সালামও দেওয়া যাবে না তো টিভি যারা রাখে আর অধিকাংশ মানুষ যারা টিভি রাখে তারা পাপের জিনিস দেখে সুতরাং এরা পাপ করে পাপ করা অবস্থায় যদি থাকে মহিলার ছবি দেখছে অথবা সিরিয়াল আসছে যেখানে নারী পুরুষ একসাথে আসছে অথবা বাজনা আসছে হ্যাঁ তাহলে হারাম কাজ করছে তাই ওই অবস্থায় হারাম কাজ করা অবস্থায় সালাম দেওয়া যাবে না যে কোনো মানুষ যখন পাপের অবস্থা থাকবে তাকে সালাম দেওয়া যাবে না যেহেতু সে এখন মাসিয়াত গুনার অবস্থায় রয়েছে যেমন সিগারেট খাচ্ছে না সালাম দেওয়া ঠিক নয় তাকে পাপ করছে এই সময় হ্যাঁ তো এইরকম যে কোনো পাপের সময় একামত হয়ে গেছে নামাজ পড়ছে বসে আছে না সালাম দেওয়া যাবে না নামাজ চলছে আর রাস্তায় বসে আছে কিন্তু নামাজের আগ পর্যন্ত বসে আছে হতে পারে সেই লোকটি উঠে যাবে সম্ভাবনা আছে জানছেন মুসলিম সালাম দেওয়া যেতে পারে জানেন না যে সে নামাজ সালাম দেওয়া যাবে কথা হচ্ছে পাপের অবস্থায় সালাম দেওয়া যাবে না কিন্তু টিভি দেখছে টিভিতে হয়তো খবর খবর শুনছে এবং খবর পুরুষে পড়ছে এরকম যদি হয় তাহলে কোনো পাপ করে না সে তো এই হচ্ছে টিভির মশলা